السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইসলামী আখতার আরেকটি পর্ব নিয়ে এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে কেয়ামতের বড় আলামতগুলোর একটি ইয়াজুজ মাজুজের আবির্ভাব ইয়াজুজ এবং মাজুজ এই দুটি নাম হচ্ছে অনারবি নাম হ্যাঁ, এটা আরবি নাম না মানে এবং সেটা হচ্ছে তুর্কি মোগল যারা আছে সেই তুর্কি মোগলদের দুটি বড় বড় বংশের নাম এই দুটি এবং এরা কিন্তু আদম ইসলামের সন্তান তারা আপনার জমিনে বসবাস করত এবং করেও তারা জমিনে বসবাস করে আর অন্যদেরকে কষ্ট দেয় শক্তিশালী হওয়ার কারণে হ্যাঁ, এবং এইভাবে বসবাস করে কষ্ট দিতে বলে তাদেরকে হ্যাঁ নামক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 إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا الله جل شانه যে যখন জুলকার্নেই রাষ্ট্রপতি যখন দুইটা দেয়ালের মাঝখানে পৌঁছে গেলেন দুইটা বাঁধের মাঝখানে তখন তিনি সেখানে এমন একটা সম্প্রদায়কে দেখতে পারলেন দেখতে পেলেন যে যাদের কথা তিনি বুঝেন না মানে অন্য ভাষায় কথা বলে তখন তারা জিলকারনাইনকে দেখে বললেন হে জিলকারনাইন যে ইয়াজুজ মাজুজ এরা তো জমিনে ফাসাদ সৃষ্টি করে হুম আমরা যদি আপনাকে কোনো ট্যাক্স দেই তাইলে আপনি কি তাদের মাঝে আমাদের মাঝে একটি দেওয়াল করে দেবেন হ্যাঁ তখন তিনি বললেন যে বলে আমাকে যে ক্ষমতা দিয়েছেন আল্লাহ শানু সেটার মধ্যে অনেক কল্যাণ রয়েছে তোমাদের থেকে আবার ট্যাক্স নিতে হবে না হ্যাঁ সুতরাং তোমাদের কাছে যেটা আমি চাই তিনি বললেন ফাইনুন তাইলে তোমরা নিজেরা শারীরিকভাবে শক্তি দিতে হবে আমাকে শক্তি দিয়ে সহযোগিতা করতে হবে তাইলে আমি তোমাদের মাঝে তাদের মাঝে একটা দেয়াল তৈরি করে দিতে পারি এবং বলছে না তুমি জুবারল হাদিদ যে তোমরা আমার কাছে নিয়ে আসো লোহার টুকরোগুলো লোহার পাত যে যখন মানে এরকম সারি সারি করে লোহার টুকরোগুলোকে দিতে দিতে যখন দুইটি দেওয়ালের মাঝ পর্যন্ত দিয়ে ফেললেন তখন তিনি বললেন যে এইবার ফুকানো শুরু করে এগুলোর মধ্যে আগুন দিয়ে বলে যে হাত যখন ফুকাইতে ফুকাইতে এগুলো আগুনের যে আমার কাছে আল কাতরা নিয়ে আসো তাইলে সেগুলো আমি ডেলে দিচ্ছি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 جيت شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين الله جل شانه বলেন ياجوج ماجوج كي খুলে দেওয়া হলো তাদের দেয়ালটা কে শেষ পর্যন্ত খুলে ফেলতে পারলো বলে তখন উঁচা জায়গা থেকে নিচের দিকে ধুর হুলস্থল গতিতে তারা নামতে শুরু করবে এবং আল্লাহ বলেন আর এই ঘটনা ঘটলে কিন্তু আল্লাহর যে সত্য আদা কেমতের সেটা ঘটে নিকটে নিকটে এসে যাবে সেই দিন কাফেরদের চোখে সে স্থির হয়ে যাবে এবং তারা বলতে থাকবে বলে যে এটার ব্যাপারে আমরা ইতিপূর্বে গাফেল ছিলাম বরং আমরা জালিমও ছিলাম কারণ এই ব্যাপারে খবর কেন নিলাম না হ্যাঁ, এই হচ্ছে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ এখন হচ্ছে ইয়াজুজ মাজুজ আপনি কখন বের হবে ইয়াজুজ মাজুজ বের হবে দাজ্জালকে যখন হত্যা করবেন ঈসা আলী সালাম তারপরে হ্যাঁ, যেরকম ভাবে আল্লাহ কোরআনে বলেছেন যে তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে অবতরণ করবে এবার কিসির রহমতুল্লাহ বলেন যে তারা দ্রুত হেঁটে ফাসাদের দিকে দ্রুত দৌড়বে এটা হচ্ছে তাদের আপনার স্বভাব যখন ছেড়ে দেওয়া হবে এবং আরেকটা কথা হচ্ছে যে তারা ইয়াজুজ মাজুজ কিন্তু জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং মানুষ তাদেরকে থেকে পালাবে এবং তারা প্রত্যেকের শহরে শহরে তারা আত্মরক্ষা করবে হুম কোনো উপর দিয়ে গেলে সেটাকে তার ধ্বংস করে দেবে এমনকি কোনো পানির পাশ দিয়ে গেলে সেগুলো পান করে শেষ করে ফেলবে এবং কোনো ব্যক্তি তাদের চেহারার সামনে তাদের শক্তির কারণে দাঁড়াতে পারবে না তাদের সামনে যখন তারা সেই জায়গায় পৌঁছে যাবে যে জায়গায় ইসা ইসলাম আছেন এবং তার সাথীরা আছে মোমনদের তখন আল্লাহ ইসলামকে এবং তার সাথীদেরকে নিয়ে আপনার তাদের কাছ থেকে পাহাড় তুর পাহাড়ে আপনার আশ্রয় গ্রহণ করার আদেশ করবেন আরেকটা ব্যাপার হচ্ছে ঈশা আলী ইসাদ ইসলামের আল্লাহ নবী ঈসা ইসলামের কাছে ব্যাপারটা খুবই কঠিন হয়ে যাবে হম যখন আপনার ইয়াজুজ মাজুজ বের হবে হ্যাঁ তখন ব্যাপারটা তারা চলাফেরা তাদের সমস্যা হবে কঠিন হয়ে যাবে তখন তারা আল্লাহর কাছে দোয়া করবেন যে তারা যেন ইয়াজুজ মাজুজ থেকে রক্ষা করে তখন আল্লাহ জাল শাহানু তাদের দোয়া কবুল করবেন এবং আল্লাহ জাল শাহানু তাদের উপর পাঠাবেন এক ধরনের পোকা হ্যাঁ, যেটা তাদের গরদানের মধ্যে কি করবে রোগ সৃষ্টি করবে হ্যাঁ তারপরে দেখা যাবে যে সকালে তারা মরে গেছে তাইলে এই যে একটা কিট কিট পর্যন্ত মানুষকে ধ্বংস করে দিতে খুব দ্রুত পারে সেটা এখান থেকে বোঝা গেল যাই হোক সুতরাং ইয়াজুজ মাজুজের গঠনে আমরা অল্প পরিসরে বলেছি আশা করি সবাই বুঝতে পেরেছেন জাকুল্লাহ খেরা